TV network, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলমবুস রহমতুল্লিল আলমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং তবে আহম বিহসানিন ইলায়ুদ্দিন আমাবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলা এর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাবুত্তাউহিদ এর ধারাবাহিক দর্শ শোনার জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শ বিশেষ করে যারা আমরা ইমানদার যারা ভালো মানুষ আল্লাহ সুবাহ আল্লাহর আবাদত বন্দেগী করে থাকি তাদের জন্য এ দর্শটি আরও গুরুত্বপূর্ণ লেখক রাহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবু মা যা আ ফিরিয়া বাবু মা যা আ ফিরিয়া অর্থাৎ লোক দেখানো আবাদতের প্রসঙ্গে এ অধ্যায় লোক দেখানো আবাদত করলে এর হুকুম কি হতে পারে লোক দেখানো কাজটির হুকুম কি হতে পারে লোক দেখানো যখন আবাদত করা হয় সেই আবাদত কি আল্লাহ সুবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বা লোক দেখানো যখন আবাদত হয় সে আবাদত কি শের পূর্ণ না শের মুক্ত ইত্যাদি প্রসঙ্গেই এ অধ্যায় লোক দেখানো বলতে আমরা কি বুঝি জবাব লোক দেখানো বলতে আমরা বুঝি কোন ব্যক্তি কোন আবাদত করবে এর পিছনে তার একটা উদ্দেশ্য থাকবে যে মানুষ যেন দেখে যে সে সুন্দর আবাদত করছে মানুষ যেন দেখে যে সে সুন্দর আবাদত করছে সেটা ইসলামে যাই আবাদত হোক না কেন চাই নামাজ হোক চাই জাকাত হোক চাই দান সদকা হোক বা আরো যে কোনোই হোক না কেন চাই এ বক্তব্য হোক বা আরো যাই হোক না কেন যদি সে আবাদতের পিছনে উদ্দেশ্য থাকে যে মানুষ দেখবে তাহলে এই আবাদতের প্রসঙ্গই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিয় দর্শক বৃন্দ মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোন আবাদত করা এটা মূলত প্রকৃতপক্ষে যারা মুনাফেক তাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন মুনাফেকদের বৈশিষ্ট্যগুলি কোরআনুল কারিমে অনেক তুলে ধরেছেন সোরানেসা এর একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তারা সালাতে দাঁড়ায় কামু কুসালা তারা অলসের মতো সালাতে দাঁড়ায় কেন তারা মানুষকে দেখাতে চায় যে আমরা সালাত আদায় করছি আমরা সালাতে এসেছি এ মানুষকে দেখানোর জন্যই তারা সালাত আদায় করে আসলে অন্তর থেকে তারা কখনো সালাত আদায় করছে না তারা শুধু মানুষকে বাহ্যিক ভাবে দেখানোর জন্য এই সালাত আদায় করছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওয়ালাইদ করুন আল্লাহ কালিলা আসলে তারা প্রকৃতপক্ষে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জেকের করে না আল্লাহ স্মরণ করে না শুধু এমনি সামান্য কিছু প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই অধ্যায় শুরু করার আগে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে যে রিয়া মানুষ দেখানো যে আবাদত এই কাজটার হুকুম কি দ্বিতীয় বিষয় হলো এই আবাদতটার হুকুম কি প্রথম হলো এ কাজের হুকুম কি যখন আমরা বলবো এই যে কাজের হুকুম কি এর জবাব আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম তিনি নিজে হাদিসে উল্লেখ করেছেন যে এই কাজটি হলো আশেরকুল আসগার একটি ছোট শের তবে হ্যাঁ এটি শুধু ছোট শেরকেই সবসময় থাকে না বরং এটি কখনো বড় শেরকেও পরিণত হতে পারে উদাহরণস্বরূপ যখন কোনো আবাদত করা হবে আবাদতটি আল্লাহর নির্দেশে আল্লাহ সন্তুষ্টির জন্যও কিন্তু কোনো মানুষকেও দেখানোর জন্যে এখানে উদ্দেশ্য যদি থাকে তাহলে এটি হবে শিরকে আসখার আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নয় শুধু মানুষকেই খুশি করার জন্য মানুষকে দেখার জন্যই শুধু আবাদত যদি হয়ে থাকে তাহলে সেটি হবে শিরকে আকবার সেটি বড় শের যার ফলে তার ইমানই বাতিল হয়ে যাবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে প্রিয় বন্ধুরা এ হলো রিয়াক বা মানুষ দেখানো কাজের হুকুম এখন যেই আবাদতের মাঝে রিয়া থাকবে সেই আবাদতের হুকুম কি এক্ষেত্রে আমরা বলবো যে আবাদতের মাঝে রিয়া থাকবে সেই আবাদতের হুকুম আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি এক হলো প্রথম যদি কোনো আবাদত শুরু করার পূর্বেই তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য কোনো আবাদত শুরু করার পূর্বেই যদি তার উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি আছেই এবং প্লাস মানুষকে দেখানোর জন্য আছে যদি এটা থাকে পূর্বেই তাহলে এর হুকুম হলো তার এই সম্পূর্ণ আবাদতটি ওই আবাদতটি সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হবে কারণ আল্লাহ সুবাহ তিনি বলেন আনা আগনা সুরাকা এ আনি শেরক মানে আমিলা আমেলান আশরাকা মাই ফিহি গাইরি তারাক্তুহু ও শিরকাহু আমি সকল শরিকদের থেকে মুক্ত মানে আমিলা আমেলান আশরাকা মাই ফিহি গাইরি যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের মাঝে আমার সাথে অন্যকে শরিক করবে তারাক্তুহু ও শিরকাহু তার সেই সম্পূর্ণ আমল সেটাকে আমি বর্জন করি তার শেরপূর্ণ আমল অতএব কোনো আবাদত শুরু করার শুরুতেই যদি তার এই চিন্তা থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে সম্পূর্ণ আবাদত সেটি বাতিল বলে গণ্য হবে দ্বিতীয় প্রকার আমরা বলবো যে কোনো আবাদত সে শুরু করেছে শুরুর সময় কখনো সে মানুষকে দেখানোর উদ্দেশ্য বা এরকম তার কোনো চিন্তা ছিল না কিন্তু আবাদত শুরু হওয়ার পরে শয়তানি প্ররোচনায় বা ইত্যাদিতে শুরু হওয়ার পরে তারপর তার ভিতরে এই চিন্তাটা এসেছে যে মানুষের জন্য তার আবাদতটা তার আমলটা দেখে তাহলে এই আবাদতের হুকুম কি আমরা বলবো যে এই আবাদতটি তার দুই ধরনের হতে পারে প্রথম হলো তার এই আবাদত যদি এমন হয় যার খণ্ড খণ্ড রয়েছে অথবা আবাদত এমন হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কোনো খণ্ড খণ্ড সুযোগ নেই তো আবাদতটা যদি এমন হয়ে থাকে যে খণ্ড খণ্ড অর্থাৎ একজন মানুষ টাকা পয়সা দান করত তিনি কিছু পঞ্চাশ টাকা দান করলেন যেখানে শুধু আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না তাহলে এটা তার ভালো হিসাবে কবুল হবে আর বাকি পঞ্চাশ টাকা যখন বিতরণ করলেন তখন তিনি আল্লাহ সন্তুষ্টর সাথে সাথে তখন মানুষের দেখানো তার উদ্দেশ্য চলে আসে যখন মানুষের দেখানো উদ্দেশ্য চলে এসেছে তখন বাকি তার অর্ধেক কাজ যেটা পূর্বের সাথে সংযুক্ত নয় বরং ভিন্ন সম্ভব ভিন্ন করা তো ওই বাকি যে অংশটুকুর সাথে তার শের ছিল রেয়া ছিল মানুষ দেখানোর ভাব ছিল এটুকু তার বাতিল বলে গণ্য হবে আর যদি সেই আবাদতটি এমন হয় যা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিভক্তির সুযোগ নেই এমন যদি তার আবাদতটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দুটি অবস্থা রয়েছে আবার প্রথম অবস্থা হলে এই যে আবাদত শুরু করেছে যেমন সেটি হলো উদাহরণস্বরূপ সলাৎ বা সিয়াম সলাৎ শুরু করেছে আল্লাহ আকবর বলে আসসালামু আলাইকুম পর্যন্ত হলো সালাদ সম্পূর্ণ একটা বিভক্ত করার কোনো সুযোগ নেই তো শুরু করার কিছুক্ষণ পর দ্বিতীয় রাখাতে গিয়ে যদি তার মানুষ দেখানোর চিন্তাটি এসে থাকে এ উদ্দেশ্য থেকে থাকে তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে যখন মানুষ দেখানোর চিন্তা তার মাঝে এসেছে আসার সাথে সাথে যদি সে এই চিন্তাটার প্রতিরোধ করার জন্য চেষ্টা করে এবং এটাকে অপছন্দ করে খারাপ মনে করে কখনো প্রিয় মনে করে না এই অবস্থায় যদি তার নামাজ শেষ করে ইনশা আল্লাহ তার নামাজ বাতিল হবে না আল্লাহ রাবুল আলমীর কাছে কবুল হবে বলে আশা করব যেহেতু সে এই ত্রুটিকে অন্যায়কে শেরকে বর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে দ্বিতীয় পর্যায়ে কোনো ব্যক্তি নামাজ শুরু করেছে প্রথম রাকাত শেষ করেছে দ্বিতীয় রাকাতে তার এখন মানুষ দেখানোর চিন্তা শুরু হয়েছে যদি এই দ্বিতীয় রাকাতে গিয়ে মানুষ দেখানোর চিন্তা তার শুরু হয়ে থাকে তাহলে এক্ষেত্রে চিন্তা যখন এসেছে সে চিন্তাকে আরো স্বাগতম জানে এবং সে সেটা খুব আনন্দ সহকারে আনন্দ পেয়েছে পছন্দ করেছে কোনো প্রতিরোধ করার চেষ্টাও করেনি এ অবস্থায় যদি সে সেই নামাজটিকে শেষ করে তাহলে তার সম্পূর্ণ নামাজটি বাতিল বলে গণ্য হবে প্রিয় বন্ধুরা এ হলো দুটি অবস্থা তৃতীয় অবস্থা কারো কোনো আবাদত শুরু করার পর যদি শেষ হয়ে যাওয়ার পর যদি সেই রিয়া মানুষ দেখানোর চিন্তা এসে থাকে তাহলে সেটি কখনো ক্ষতি করবে না আল্লাহ আলাম আসুন এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা পৃথিবীর যে অঞ্চল থেকে আপনার পিস টিভি বাংলা দেখছেন আসুন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাবুত্তাহিদ এর ধারাবাহিক দর্শ দেখার জন্য আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টি হচ্ছে মানুষ দেখানো আবাদত আমরা প্রথমেই বলেছি মানুষ দেখানো আবাদত এই কাজটি হলো ছোট শের অবস্থা ভেদে সেটি বড় শেরকু হয়ে যায় যে আবাদতের মধ্যে মানুষ দেখানো উদ্দেশ্যটি পাওয়া যায় বিষয়টি পাওয়া যায় সেই আবাদতটির হুকুম কি হতে পারে এ প্রসঙ্গে আমরা আলোচনা করেছি আসুন আমরা এখন লেখক রাহমাহুল্লাহ তিনি কিছু আয়াত ও হাদিস নিয়েছেন সেগুলি একটু শুনে দেখি প্রথমে তিনি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي আমার প্রতি ওহি করা হয় তারপর বলছেন আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আর তোমাদের ইলাহ মাবুদ তিনি হলেন এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পেতে চায় আখিরাতে ফালিয়ামাল আমালান সালিহা সে যেন সৎ কাজ করে অর্থাৎ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর সুন্নার আলোকে আর তার রবের এবাদতের সাথে কাউকে যেন সে শরিক না করে এখানে মূলত শরিক করা এ বিষয়টি হলো এ আয়াতে আয়াত নিয়ে আসার উদ্দেশ্য তো মানুষের তার এবাদতে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে সে শরিক বিভিন্ন দিক থেকে হতে পারে তার মধ্যে একটি দিক হলো যখন মানুষ এ আবাদত মানুষকে দেখানোর জন্য করবে তখনই সেটি শেরকে আবাদতে পরিণত হবে এটি কখনো আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করবেন না আল্লাহর কাছে এটি কখনো কবুল হবে না প্রিয় বন্ধুরা এরপরে লেখক রাহমহল্লা তিনি এখানে আরো কয়েকটি হাদিস নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ হাদিস সাহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন আবু হরাই রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটি দুই হাজার নয়শত পঁচাশি নম্বর হাদিস কাল আল্লাহ আলা অর্থাৎ হাদিসটি হলো হাদিসে কুদসি হাদিস আল্লাহ সুবাহ তিনি বলেন আনা আগনা সুরাকা এ আইনি শেরকে আনা আগনা সুরাকা আইনি যত রকমের শরিকগুলো রয়েছে সব শরিকগুলো এবং শেরক থেকে আমি যেন সম্পূর্ণ মুক্ত শরিকদের আমার সাথে শরিক হওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত জেনে রাখো মানে আমি যে এমন কোন আমল করবে যে আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে শরিক করবে কাহু আমি সেই ব্যক্তিকে এবং সেই শেরপূর্ণ আমলকে আমি বর্জন করি প্রত্যাখ্যান করি সেটি কখনো গ্রহণ করি না প্রিয় বন্ধু এ হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেটি হাদিসে কুদ্সি এবং সহি মুসলিমের সেই হাদিস যে শের শেরকপূর্ণ আবাদত কখনো আল্লাহ সুবাহান হাত আলা গ্রহণ করেন এই শের শেরকপূর্ণ আবাদত দু ধরনের হতে পারে যদি সেই আবাদতটি শেরকে আসগার পূর্ণ হয়ে থাকে সেই আবাদতের মাঝে ছোট শেরক রয়েছে এমন আবাদত হয়ে থাকে তাহলে সেই আবাদতটি বাতিল বলে গণ্য হবে আল্লাহ রাবুল্লাহ আলমী সেটি কবুল করেন না আর যদি এমন হয় সেই শেরক শেরকে আকবার হয় বড় শেরক হয়ে থাকে তাহলে আল্লাহ রবুল আলমিন কোরআন করিম বলেন যদি তারা শেরকে লিপ্ত হয়ে থাকে তাহলে তারা তাদের জীবনে যত আমল করে থাকে সব আমলগুলি বাতিল হয়ে যায় বরবাদ হয়ে যায় কোন আমল তার কাজে আসে না অর্থাৎ শেরকে আসগার হলে যেই আবাদতটি শেরকে আসগার থাকে ওই আবাদতটি বাতিল বলে গণ্য হয় অন্যগুলি বাতিল হয় না আর শেরকে আকবার হয়ে থাকলে তার জীবনের অতীতের সব গুলি বাতিল হয়ে যায় আল্লাহ সুবাহ বলছে প্রিয় এরপরে লেখক রাহমহল্লা তিনি আরো একটি হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবু সাঈদ আল খুদরি রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত সেই হাদিসটি সহি হাদিস মোসনাদ আহমেদে এসেছে এবং আর অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আলা বেমা বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইন্দি মিনাল মাসিহাদ জাল আমি কি তোমাদেরকে সংবাদ দেব না এমন একটি ভয়ঙ্কর বিষয় সম্পর্কে যে বিষয়টি আমার কাছে মাসিহ এর চেয়েও আশঙ্কাপূর্ণ মাসিহ আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম অন্যান্য হাদিসে বলেছেন যে মাসিহ দাজ্জাল হলো কেয়ামতের যেগুলি পূর্বাভাস রয়েছে বড় আলামত রয়েছে তার মধ্যে একটি আলামত হলো দাজ্জাল এর আগমন একজন ব্যক্তি এর আগমন ঘটবে যার চেহারা থাকবে বিভৎস সে দাবি করবে সেই হলো রব তার এক হাতে থাকবে জান্নাত তার এক হাতে থাকবে জাহান নাম সেগুলি দেখাবে মানুষকে এবং বলবে তুমি আমার প্রতি ইমান আনো তাহলে তোমাকে এই জান্নাতে স্থান দেব আর যদি না ইমান আনো তাহলে তোমার স্থান হলো এই জাহান নামে সে মানুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হিসেবে আসবে দুর্বল ইমানদারেরা তার কাছে ইমান হারিয়ে ফেলবে তার ভয়ে তার প্রতি ইমান আনবে প্রকৃতপক্ষে তার হাতে যেটা জান্নাত সেটাই হলো জাহান্নাম আর তার হাতে যেটা জাহান্নাম সেটাই হলো জান্নাত প্রিয় বন্ধুরা সেই দাজ্জালের ফেতনা হলো সবচেয়ে বড় ফেতনা উম্মাতের জন্য আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং তিনি নিজেও পাঁচ বক্ত সালাতে সালামের পূর্বে তিনি দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চেয়ে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে দোয়া করতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন দেখো তোমাদের ব্যাপারে আমি সেই দাজ্জালের ফেতনার যত বড় আশঙ্কা করি তার চেয়ে আমি বেশি আশঙ্কা করছি এমন একটা বিষয় সে বিষয়টি কি আমি তোমাদেরকে জানাবো বলে দেব কলু বালায়া রাসুল আল্লাহ সাহাবাই কেরামগন বললেন যে হা হ্যাঁ, আল্লাহ রাসুল সাল্লাম আপনি বলে দিন সেই বিষয়টি কারণ এত ভয়ঙ্কর বিষয় আমরা যদি না জানি তাহলে সে ভয়ঙ্কর বিষয় থেকে তো আমরা বাঁচতে পারবো না অতএব আমাদেরকে সেই ভয়ঙ্কর বিষয়টি সেই আশঙ্কাপূর্ণ বিষয়টি আমাদেরকে জানান যেন আমরা সেটা থেকে বাঁচতে পারি রাসুল সাল আলী হোসাল্লাম তারপরে বললেন আশের কুল খফি সে বিষয়টি হলো আশের কাল খফি অন্য হাদিসে এসেছে সেটি হচ্ছে আশের কাল আসগার ছোট শের শের কাল খাফি কি জিনিস মূলত শেরকে খাফি এবং শেরকে আসগার দুটি একই বিষয় কোনো পার্থক্য নেই কারণ শেরকে খাফি হলো এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ হাসলাম বললেন যেহেতু সেটি কোনো প্রকাশ্য বিষয় নয় সেটি মানুষের হৃদয়ে গোপন লুকিয়ে থাকা বিষয় প্রকাশ্যে সেটি দেখা যায় না বোঝা যায় না কিন্তু যে করে থাকে সেই বুঝতে পারে আর বুঝতে পারেন আল্লাহ সুবহান হাত তালা যিনি হলেন আলিম বিজাতি সুদর এজন্য এটাকে বলা হয়েছে শেরকে খাফি তো এই শেরকে খাফি কি রকম সেটা তার ব্যাখ্যাও আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এ হাদিসে সুন্দরভাবে তুলে ধরেছেন তার ব্যাখ্যা তিনি বলছেন যে ইয়াকুমুর রাজুল ফাইউসাল্লি একজন মানুষ সে নামাজে দাঁড়াবে ফাইউসাল্লি ফাইউজাইনু সালাতাহ সে তার নামাজটাকে খুব সুন্দর আকর্ষণীয় করে পড়ার চেষ্টা করবে কেন উদ্দেশ্য কি আল্লাহ সুবাহ সন্তুষ্ট হবেন এজন্য নাকি কারণে সে আকর্ষণ করবে নামাজটাকে সুন্দর করবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লিমা ইয়ারা মিন রাজুলিন যখন কোনো মানুষের দৃষ্টি তার দিকে যাবে সে মানুষের আকর্ষণীয় করার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য মানুষকে শোনানোর জন্য মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য সে তার এই নামাজটিকে খুব সুন্দরভাবে একেবারে খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে আল্লাহ আকবার বিষয়টি খুব সহজ বিষয় নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে দাজ্জাল মাসিহ দাজ্জালের চেয়েও তোমাদের জন্য এই বিষয়টিকে আমি বেশি ভয়ঙ্কর মনে করছি আর কাদের জন্য বললেন এটা তিনি বললেন স্বয়ং তার সাহাবাই কেরাম যারা তাদেরকে লক্ষ্য করে বললেন তাহলে সাহাবাই কেরামদের জন্য যদি এই বিষয়টি এত ভয়ঙ্কর হয় আমরা যারা ইমানে দুর্বল হয়ে গেছি অনেক দুর্বল আমাদের জন্য বিষয়টি আরো কত ভয়ঙ্কর হতে পারে প্রিয় বন্ধুরা বিষয়টিকে আমাদের ভালোভাবে উপলব্ধি করা উচিত কারণ আজকে আমরা যদি প্রশংসা পাই আমরা যদি বাহাবা পাই তাহলে আমরা আরো আবাদত করি আরো কাজ করি আরো দান দক্ষিণা করি আর যদি আমরা প্রশংসা না পাই তাহলে আমরা বাদ দিয়ে দিই বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে প্রশংসা যদি পাই আমরা আরো বেশি করার চেষ্টা করি আর যদি প্রশংসা না পাই তাহলে আমরা বাদ দিয়ে দিই এটার উদ্দেশ্য কি রিয়া নয় এ উদ্দেশ্য কি মানুষ দেখানো নয় মানুষকে শোনানো নয় যদি মানুষ দেখানো মানুষ শোনানো এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই আমলের অবস্থা কোথায় কোন পর্যায়ে যাবে প্রিয় বন্ধুরা একটু চিন্তা করুন এই আমলের অবস্থা কোথায় দাঁড়াবে এই আমলের মাধ্যমেই তো আমরা আমাদের ইমানকে হারিয়ে ফেলছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম অন্য হাদিসে কুদ্সিতে যেটা বললেন আল্লাহ রব আলমিন বলেন কি মানে আমিলা আশরাকা গাইরি তারাক্ত হুয়া শেরকাহ আমি তাকে এবং তার শেরপূর্ণ আমলকে বর্জন করে থাকি কখনো গ্রহণ করি না অতএব আমাদের এ বিষয়ে সকলকে সতর্ক হওয়া উচিত যে সত্য গোপন বিষয়টি কখন কোন দিক দিয়ে এসে আমাদের গুলিকে সব সমূলে বরবাদ করে ফেলবে সবগুলিকে নষ্ট করে দিবে যার ফলে আমরা নিঃস্ব হয়ে দাঁড়াবো আল্লাহ সুবাহ কাছে আসুন আমরা এই শেরক সম্পর্কে সচেতন হয়ে সেটা থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকের এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলি জানলাম সে বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম হল মানুষের কোনো আমলে যদি শের ঢুকে যায় তাহলে সেই আমলের অবস্থা আর ভালো থাকে না যতই সুন্দর করে সেটিকে পালন করি না কেন মানুষ দেখানোর যদি উদ্দেশ্য চিন্তা ঢুকে যায় তাহলে সেটি বাতিল বলে গণ্য হয় আল্লাহ রাবুল আলমিন সেটি কখনো কবুল করেন না প্রত্যাখ্যান করেন অনুরূপভাবে আমরা এই অধ্যায় জানলাম সেটি হলো মানুষকে দেখানোর জন্য যেমন অনুরূপভাবে মানুষকে শোনানোর উদ্দেশ্য যদি করা হয় বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে বা মানুষের কাছে বাহবা নেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই হারাম বলে গণ্য হবে তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যদি কারো মানুষকে দেখানোর উদ্দেশ্য এই নয় যে মানুষ দেখে আমাকে বাহবা দিবে তা নয় বরং যদি এরকম হয় কোনো আবাদত কোনো কাজ যা আমি করলাম আল্লাহ সুবাহান হতাল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যেই তবে মানুষ যেন দেখে উৎসাহিত হয় এ উদ্দেশ্য যদি আমরা করি তারাও করবে যেমন দান সৎকার ক্ষেত্রেও সে বিষয়টি রয়েছে তাহলে সেটি খারাপ নয় সেটি ভালো সেটি আরো প্রশংসনীয় বিষয় কিন্তু নিয়তের বিষয় নিয়তটি হলো ইন্নামাল আমালু বিনিয়াদ সেখানেই হলো আসল বিষয় সেটিকে আমাদের সংস্কার সংশোধন করে নিতে হবে